মুসলিমার হিন্দু মোরা দুই সহদর ভাই মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই মুসলিমার হিন্দু মোরা দুই সহদর ভাই মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই মুসলিম সৃষ্টি রে ভাই হিন্দু সৃষ্টি তারি মোরা বিবাদ করে করি খুদার উপর খুদ গারি মুসলিম যার সৃষ্টি রে ভাই হিন্দু সৃষ্টি তারি মোরা বিবাদ করে করি খুদার উপর খুদ গারি শাস্তি এত আজ আমাদের হিন্দাসাই তাই শাস্তি এত আজ আমাদের হিন্দাসাই তাই মুসলিম সহদর ভাই মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই মুসলিম আর হিন্দু মোরা দুই সহদর ভাই মোরা একই বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই দুই জাতি ভাই সমান মরে মড়ো কেলে দেশে বন্যাতে দু ভাইয়ের কুঠির সমানে যাই ভেসে দুই জাতি ভাই সমান মরে মরকেলে দেশে বন্যাতে দু ভাইয়ের কুঠির সমানে যাই ভেসে বিধাতার সেই বিচার ভাই বিভেদ নাহি পায় মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই মোরা একই বৃন্তি দুইটি কুসুম এক ভারতে ঠাই মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই মোরা একই বৃন্তি দুইটি কুসুম এক ভারতে ঠাই দুই জনারি মাঝেরে ভাই সমান বৃষ্টি ঝরে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে দুই জনারি মাঝে রে ভাই সমান বৃষ্টি ঝরে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে চাঁদ সূরজের আলোকে হো কম বেশি কি পায় চাঁদ সূরজের আলোকে হো কম বেশি কি পায় মুসলিম আর হিন্দু সহদর ভাই মোরা একই বৃন্তি দুইটি কুসুম এক ভারতে ঠাই মুসলিম আর হিন্দু মোরা দুই সহদর ভাই মোরা একই বৃন্তি দুইটি কুসুম এক ভারতে ঠাই ত্রিভুবনের বনমালি নানা রঙের ফুলে সাজিয়েছে বাগান খানি দেখের রে নয়ন মেলে ত্রিভুবনের বনমালি নানা রঙের ফুলে সাজিয়েছে বাগান খানি দেখির নয়ন মেলে বাহির শুধু রঙের তফাত ভিতর ভেদ নাই বাহির শুধু রঙের তফাত ভিতর ভেদ নাই মুসলিম আর হিন্দু মোরা দুই সহদর ভাই মোরাই একই বৃন্তি দুইটি কুসুম এক ভারতে ঠাই মুসলিম আর হিন্দু মোরা দুই সহদর ভাই মোরাই একই বৃন্তি দুইটি কুসুম এক ভারতে ঠাই